আকাশটা গড়েছ আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি আকাশটা গড়েছ আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি আকাশটা গড়েছ আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি বয়ে যাওয়া পবনের সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আকাশটা গড়েছো আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি আকাশটা গড়েছো আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি বয়ে যাওয়া পবনের সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা ছুটে চলে সাগর পানে বন বিথিকা প্রাণ খুঁজে পায় সেও প্রভু তোমার দানে পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা ছুটে চলে সাগর পানে বন বিথিকা প্রাণ খুঁজে পায় সেও প্রভু তোমার দানে পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা ছুটে চলে সাগর পানে বন বিতিকা প্রাণ খুঁজে পায় সেও প্রভু তোমার দানে কোকিলের কুহু কুহু সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আকাশটা গড়েছ আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি আকাশটা গড়েছ আল্লাহ তুমি বৃক্ষ তরু লতা সবুজ ভূমি বয়ে যাওয়া পবনের সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভ্রমণের গুন গুন জরণে মুখরিত ফুলের ধরা পিউ পাপিয়ার গানের সুরে জেগে ওঠে ঘুমের পাড়া ভ্রমণের গুন গুন জরণে মুখরিত ফুলের ধরা পিউ পাপিয়ার গানের সুরে জেগে ওঠে ঘুমের পাড়া ভোমরের গুন গুন গুন জরনে মুখরিত ফুলের ধরা পিউ পাপিয়ার গানের সুরে জেগে ওঠে ঘুমের পাড়া আজানের সুমহান সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আকাশটা গড়েছো আল্লাহ তুমি বৃক্ষ লতা সবুজ ভূমি আকাশটা গড়েছো আল্লাহ তুমি বৃক্ষ লতা সবুজ ভূমি বয়ে যাওয়া পবনের সুরে তোমার মধুর নামটি শুনি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু